created with free version for non-commercial use. মুশরিকদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুম তুমি দাঁড়াও এখন আর বিছানায় শুয়ে থাকা চলবে না অসুস্থ থেকে বিছানায় পড়ে থাকা চলবে না কম দাঁড়াও এখন বিছানা থেকে উঠো ফানজের এবং সতর্ক সাবধান করো রব্বাকা ফাকাব্বির আর তোমার প্রতিপালকের রবের যিনি তোমার পালনকর্তা তার তুমি বড়ত্ব প্রকাশ করো তার মহত্ব ঘোষণা করো তার তাকবীর পাঠ করো তিনি বড় আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় আপনার দেশ বড় না আপনার নেতা বড় না আপনার জন্মভূমি বড় না আপনার মাতৃভূমি বড় না আপনার কোনো কিছু বড় না আল্লাহ আকবার আল্লাহ চাইতে বড় আমার দেশ মহান এসব স্লোগান হচ্ছে জাহিলিয়াতের স্লোগান জি আমার জাতি মহান হচ্ছে এগুলো জাহিলিয়াতের স্লোগান ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ চাইতে বড় রব্বা কাফা কাব্যের তোমার রবের মহত্ব বড়ত্ব ঘোষণা করো বা কাফা আর তোমার কাপড়কে পবিত্র রাখো কারণ আল্লাহর এবাদত বন্দেগি করতে হবে সুতরাং তোমার কাপড়কে পবিত্র রাখো এই নয় যে কাপড় অপবিত্র ছিল রসুল্লাহামে জরুরি নয় আপনাকে যদি কেউ বলে যে আপনার কাপড়টা পাক পবিত্র রাখেন তার মানে এই সবসময় বোঝায় না যে আপনার কাপড় না পাকে আছে যে আপনি ভুল বুঝে বসে থাকবেন যে আমার কাপড় কি নাপাক নাকি যে আমাকে এরকম বলেন তো আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করছেন নবী করিম সাল্লা যে তোমার কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ যে লেবাস আছে শরীরে তা পাক পবিত্র রাখো কারণ তোমাকে এবাদত বন্দি করতে হবে সলাত আদায় করতে হবে ইসলামের প্রথম জীবনেই তৌহিদের পরে পরেই দুই অক্ত সলাৎ শুরু হয়ে গিয়েছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সকাল বিকাল সালাত আদায় করতেন এই আয়াতগুলির পরে কিছু আয়াত এমন নাজেল হলো যে আয়াতগুলি তো রয়েছে সকাল সন্ধ্যা তাসবি করো সকাল সন্ধ্যা আল্লাহ ফাকরাবুল আলমিনের জিকির আজকার করো অসাব্যে বেহামদে রব্বি কাবলা তলু সে কাবলা গুরু বেহা ইত্যাদি এই ধরনের যে আয়াতগুলি নাজেল হলো নবী করিম সাল্লাম সকাল বিকাল দুই অক্ত নামাজ পড়তেন কিন্তু লুকিয়ে লুকিয়ে গোপনে তিন বছর ধরে রসুল্লাহাম গোপনে সালাত আদায় করেছেন গোপনে তিনি দাওয়াত দিয়েছেন সমষ্টিগত দাওয়াত দিতে পারেননি ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন আজকে এই বিষয়গুলি শুধু আলোচনা করব গোপনে দাওয়াত ব্যক্তি পর্যায়ে দাওয়াত আপনি যখন এই রকম দুর্বল পরিস্থিতি থাকবেন আপনার সিচুয়েশন আপনার অবস্থা যখন বলছে যে আমি কমজোর আমি দুর্বল আমি একা আমার সাথে মাত্র পাঁচজন আর আমার বিরোধী যারা শিরিক করে যারা বিদাত করে যারা বেনামাজ যারা বেদিন যারা নাস্তিক তারা হচ্ছে মেজরিটি তখন আপনাকে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিতে হবে গোপনে গোপনে দাওয়াত দিতে হবে ঘরে ঘরে দাওয়াত দিতে হবে তখন ওয়াজ মাহফিল সাজিয়ে দিলে হবে না যেমন এক শ্রেণীর লোকেরা এইরকম ভুল কাজগুলি করে কিছু কথা শিখেছে তহিদ শিখেছে সন্ন্যত শিখেছে আর শির বিদা সম্পর্কে একটু সতর্ক হয়েছে আর দেশে গিয়ে আবেগে একটা দিল একটা মাহফিল পয়সা আছে বিদেশ থেকে যাচ্ছে আর পয়সার তো অভাব না দিল একটা মাহফিল হ্যাঁ আরে আপনার পায়ের তলে মাটি নেই আর আপনি এত বড় কাজ করে বসে আছেন একটু চিন্তা করতে হবে এগুলো হেকমতের খেলাফ রাসুল্লাহ সিরাত জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দেবে আপনি কি অবস্থায় আছেন আপনার বংশ আপনার শ্বশুর বংশ আপনার মায়ের বংশ আপনার বাপের বংশ তিনটা বংশে দাওয়াত দেন আর ব্যক্তি পর্যায়ে আবার ওদেরকে জমা করে দিয়েন না না তো বহু দুশ্মন দাঁড়িয়ে যাবে হ্যাঁ ব্যক্তি পর্যায়ে ঘরে ঘরে যান আর আপনি জানেন বাল্য জীবন থেকে আপনার নয় অনেক বন্ধু রয়েছে বাল্য জীবনের বন্ধু রয়েছে আর বাল্য জীবনের অনেক হিতাকাঙ্ক্ষী দরুদির রয়েছে যারা আপনার কথা যদি কবুল নাও করে তো আপনার ক্ষতি করবে না হয়তো আপনার কথা মানতে পারছে না কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হোক আপনি কারো কাছে মার খান আর আপনি অপদস্থ হন লাঞ্ছিত হন এটা চাই না হয়তো আপনাকে অন্তর থেকে ভালোবাসো ওই লোকেরা এগুলি হচ্ছে ব্যক্তি পর্যায়ের দাওয়াত তো নবী করিম সাল্লা দীর্ঘ তিন বছর ধরে অথচ রাসৌল্লাহ তার কাছে ওহি আসছে আমার কাছে আমার কাছে ওহি আসে না তার কাছে সাপোর্ট আসছে আল্লাহর পক্ষ থেকে সকাল বিকাল জিব্রাইল আলী সালাম আসমান থেকে নেমে আসছেন তার ইমান ইয়কিন কত উচ্চ পর্যায়ের তারপরেও আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই হেকমত কৌশল শিখিয়েছেন যে আপনি যখন যে অবস্থায় আছেন সেই অবস্থাকে সামনে রেখে আপনি ইসলাম প্রচারের কাজ করবেন আপনি একটা ছোট্ট ঢিল হ্যাঁ যদি আর ছোট্ট একটা পাথর কঙ্কর হাতির উপর ছুঁড়ে দেন তো কি করবেন আপনি হ্যাঁ একটা সিংহের উপর যদি ছুঁড়ে দেন তো আপনি কি করবেন কিছুই করতে পারবেন না সুতরাং এই ক্ষেত্রে আমাদের হেকমত কৌশল থাকা জরুরি আল্লাহ ফাকরাবুল আলমিন এই হেকমতের কথা কোরআনে করিমের বহু আয়াতে বলেছেন অবস্থা নবী করিম সাল্লাম এই পরিস্থিতিতে আল্লাহ বলছেন যাও বেরিয়ে যাওয়ার মানুষকে সতর্ক করো এখন গিয়ে যদি লোকেরা পঁচিশ পঞ্চাশটা একশোটা দুশোটা লোক বসে আছে মাহফিলে আর ওখানে গিয়ে নবী সাল্লাম যদি বলা শুরু করেন হে মানব সকল কলু লাহ বলো সবাই আল্লাহ ছাড়া তো সত্য মাবুদ নেই এই কথা যদি প্রথম চটি বলা শুরু করেন তো সাথে সাথে গলা কেটে দিবে চাপ শেষ না এটা হেকমত নয় দেখলেন যে এদের কাছে আমি আল্লাহর দিন যদি এইভাবে পেশ করি সমষ্টিগত ভাবে তাহলে প্রথমখানে এরা বাসা মেরে দেবে নবিয়া করিম সাল্লাম তখন ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করলেন একা একা আর খুঁজতে লাগলেন যে কার কাছে প্রথম যাব কাকে গিয়ে বললে ভালো হয় এটাই আপনার তরিকা হবে আপনি আপনার গ্রামে যখন সহি আকিদা নিয়ে যাবেন শিরিক বিদাত মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যাবেন এখানকার সহি জ্ঞান ইসলাম যখন নিয়ে যাবেন তৌহিদ নিয়ে যাবেন যেই তৌহিদের ওপর যে সন্ন্যত রসুল্লাহ সাল্লাম আরব জাতিকে ছেড়ে গেছেন এখানে আসল ইসলাম নেই আর আসল ইসলাম ভারতে আর বাংলাদেশে নাকি হ্যাঁ কখনো হইতে পারে না তাহলে এখানে না মাজার পূজা না এখানে পীর পূজা না পীরের আস্তানা খানকা না পীর মুরিদির ব্যবসা আর দেশে পীর মুরিদির ব্যবসা তাহলে কোনটা ইসলাম আপনার কি বুঝে আসে না না আপনাকে বুঝতে হবে না না যেখানে যাবেন সেখানে ওই রকম করবেন এখানকার ইসলাম পালন করে নিলেন এখান থেকে টাকা পয়সা রিয়েল নিয়ে যখন চলে গেলেন তখন বাংলাদেশে ইসলাম পালন করা শুরু করলেন এটা করলে কি আর ইসলাম পালন হবে এর নাম তো ইসলাম না ইসলাম একটা নাজল হয়েছে ইসলাম একটি নাজল হয়েছে আর সেটা আরব জগতে নাজল হয়েছে সেইটা মক্কাতুল মক্কার মদিনা মোনামারে নাজল হয়েছে সুতরাং এখান থেকে আপনাকে সহি ইসলাম নিয়ে যেতে হবে আপনাকে অন্ধভাবে অনুসরণ করতে বলছেন আপনাকে শিখতে হবে আর এই শিখার জন্য ইসলামী সেন্টারগুলি খোলা আছে আল্লাহর হস্তে আসেন রমজানে আসেন এই কটা দিন আর তারপরে রমজানের পরে আপনার ইসলামী সেন্টার আল্লাহর হস্তে আসেন আসার পরে ইসলাম শিখেন আপনাকে জবাব দিতে হবে কাল কেমতে যদি যেদিক থেকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরেন হ্যাঁ যে সৌদি আরব আছে সৌদি আরবের মতো ইসলাম পালন করি আর বাংলাদেশে গেলে বাংলাদেশের বৃষ্টি অন্য দিক থেকে তখন ওই দিকে ছাতা ধরে নেব তো এইরকম হইলে হবে না এইরকম সুবিধাবাদী মুসলিম হইলে হবে না রাসুল্লাহ সাল্লাহাম ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করেন আপনিও গিয়ে ব্যক্তি পর্যায়ে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনার সবচেয়ে প্রিয়জন আপনার স্ত্রী আপনার সবচেয়ে শ্রদ্ধা ভাজন আপনার বাপ মা এগুলো থেকে শুরু করবেন আপনি আপনি খুব শ্রদ্ধা করেন আপনার শাশুড়ি মাকে আপনার শ্বশুরকে আপনি গিয়ে তাদেরকে দাওয়াত দেবেন আপনি খুব ভালোবাসেন আপনার মামাকে আপনার নানাকে আপনার নানিকে আপনার দাদাকে আপনার দাদিকে তারা বেঁচে আছেন তাদেরকে দাওয়াত দেবেন এগুলি থেকে আপনাকে শুরু করতে হবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এইভাবেই তার প্রথম ইসলামের দাওয়াত শুরু করেছিলেন এই হচ্ছে একটি নির্দেশ নবী সাল্লাহ যে তুমি এখন আর বৈশা থাকলে হবে না ঘরে ঘরে যাও আর লোকজনের কাছে যাও আর ইসলামের দাওয়াত দাও সতর্ক সাবধান কর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নিজেকে নিজেকে সুসজ্জিত করা আকিদা দ্বারা আমল দ্বারা বাকি আয়াতগুলিতে বলা হয়েছে আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করো আল্লাহর তৌহিদের ঘোষণা করো আল্লাহ পাক রব্বুল আলমিনের গণগান করো আল্লাহ পাকের হামদোসানা করো ইত্যাদি আর নিজে পাক পবিত্র থাকো কারণ পবিত্র থেকে তোমাকে আল্লাহ পাকের বন্দী করতে হবে শিরকের নাপাকি থেকে মুক্ত থাকো শরীরে শরীরে যত যতগুলি নাপাকি হইতে পারে বাইরে থেকে বা কাপড়ে সেগুলি থেকে নিজেকে পবিত্র রাখো আর ধৈর্য ধারণ করো এইভাবে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় যে হুকুমটা দায়িত্বটা দিলেন নবী সাল্লাহাম সেটা হচ্ছে নিজে নিজেকে আমল দ্বারা নিজেকে সুসজ্জিত করা অর্থাৎ আল্লাহর আদেশের বাস্তবায়ন করা যেই ব্যক্তি অন্য লোকের জন্য আদর্শ হবে হ্যাঁ মডেল হবে সেই ব্যক্তিকে ভালো মানুষ হইতে হবে আপনি যদি চরিত্রহীন হন তাহলে লোকের আপনাকে কি ফলো করবে যারা ফলো করে তারাই চরিত্রহীন হয়ে যাবে সুতরাং রসুল্লাহ সাল্লা এখানে বলা হচ্ছে যে তুমি চরিত্রবান হয়ে যাও তুমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করো নিজের ব্যক্তি জীবনে যাতে করে তোমাকে দেখে লোকেরা শিখে তোমাকে আদর্শ মানব হিসাবে গ্রহণ করে উসওয়াই হাসানা হিসাবে গ্রহণ করে এই দুটি আদেশ নবী করিম সাল্লাহামকে দেওয়া হলো নবী করিম সাল্লামের ওপর যখন এই আয়াতগুলি নাজল হয়ে গেল আরব জাতি মক্কার মুশেকেরা Created with free version for non-commercial use.